চুক্তিতে স্থির থাকিবে তোমরা তাহাদের চুক্তিতে স্থির থাকিবে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন কেমন করিয়া থাকিবে তাহারা যদি তোমাদের উপর জয়ী হয় তবে তাহারা তোমাদের আত্মীয়তার ও অঙ্গীকারের কোন মর্যাদা দিবে না তাহারা মুখে তোমাদেরকে সন্তুষ্ট রাখে কিন্তু তাহাদের হৃদয় উহা অস্বীকার করে তাহাদের অধিকাংশ সত্য ত্যাগী তাহারা আল্লাহর সমূহ তুচ্ছ মূল্যে বিক্রয় করে এবং তাহারা লোকদেরকে তাহার পথ হইতে নিবৃত্ত করে নিশ্চয় তাহারা যাহা করিয়া থাকে তাহা অতি নিকৃষ্ট তাহারা কোন মুমিনের সঙ্গে আত্মীয়তার ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা করে না তাহারা এই সীমা লঙ্ঘনকারী অতঃপর তাহারা যদি তবা করে সালাত কায়েম করে ও জাকাত দেয় তবে তাহারা তোমাদের দিনই ভাই জ্ঞানী সম্প্রদায়ের জন্য আমি নিদর্শন স্পষ্টরূপে বিবৃত করি وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون তাহাদের চুক্তির পর তাহারা যদি তাহাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্বন্ধে বিদ্রুপ করে তবে কাফিরদের প্রধানদের সঙ্গে যুদ্ধ করো ইহারা এমন লোক যাহাদের কোনো প্রতিশ্রুতি রহিল না যেন তাহারা নিবৃত্ত হয় ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين তোমরা কি সেই সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করিবে না যারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছে ও রাসুলকে বহিষ্কারের জন্য সংকল্প করিয়াছে উহারাই প্রথম তোমাদের বিরুদ্ধে আচরণ করিয়াছে তোমরা কি তাহাদের ভয় করো আল্লাহকে ভয় করাই তোমাদের পক্ষে অধিক সমচীন যদি তোমরা মুমিন হও তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে তোমাদের হাতে আল্লাহ উহাদেরকে শাস্তি দিবেন উহাদেরকে লাঞ্ছিত করিবেন উহাদের উপর তোমাদেরকে বিজয়ী করিবেন ও মুমিনদের চিত্ত প্রশান্ত করিবেন এবং তিনি উহাদের অন্তরে খুব দূর করিবেন আল্লাহ যাহাকে ইচ্ছা তাহার প্রতি ক্ষমা পরায়ণ হন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি ছাড়িয়া দেওয়া হইবে যখন পর্যন্ত আল্লাহ না প্রকাশ করেন তোমাদের মধ্যে কাহারা মুজাহিদ ও কাহারা আল্লাহ তাহার রাসুল ও মুমিনগণ ব্যতীত অন্য কাহকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করে নাই তোমরা যাহা করো সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون মুশ্রিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে তখন তারা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 আসা পর্যন্ত আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين আল্লাহ তোমাদেরকে তো সাহায্য করিয়াছেন বহু ক্ষেত্রে এবং হুনায়নের যুদ্ধের দিনে যখন তোমাদেরকে উৎফুল্ল করিয়াছিল তোমাদের সংখ্যাধিক্য কিন্তু উহা তোমাদের কোনো কাজে আসে নাই এবং বিস্তৃত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হইয়াছিল পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করিয়া পলায়ন করিয়াছিলে ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين অতঃপর আল্লাহ তাহার নিকট হইতে তাহার রাসূল ও মুমিনদের উপর প্রশান্তি বর্ষণ করেন এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যাহা তোমরা দেখিতে পাও নাই এবং তিনি কাফিরদেরকে শাস্তি প্রদান করেন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 রাসুল প্রেরণ করিয়াছেন يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم পণ্ডিত এবং সংসার বিরাগীদের মধ্যে অনেকেই লোকের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করিয়া থাকে এবং লোককে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে আর যাহারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং উহা আল্লাহর পথে ব্যয় করে না উহাদেরকে মর্মন্তুর শাস্তির সংবাদ দাও يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون যেদিন জাহান্নামের অগ্নিতে উহা উত্তপ্ত করা হইবে এবং উহা দ্বারা তাহাদের ললাট পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হইবে সেদিন বলা হইবে ইহাই উহা যাহা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করিতে সুতরাং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 হয় তখন তোমরা ভারাক্রান্ত হইয়া ভূতলে ঝুঁকিয়া পড়ো তোমরা কি আখিরাতের পরিবর্তে পার্থিব জীবনে পরিতুষ্ট হইয়াছ আখিরাতের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ তো অকিঞ্চিত কর إِلَّا تَنفِرُوا يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّوهُ شَيْئًا ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ যদি তোমরা অভিযানে বাইরে না হও তবে তিনি তোমাদেরকে মর্মন্তুর শাস্তি দিবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন এবং তোমরা তাহার কোনই ক্ষতি করিতে পারিবে না আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم যদি তোমরা তাহাকে সাহায্য না করো তবে আল্লাহ তো তাহাকে সাহায্য করিয়াছিলেন যখন কাফিরা তাহাকে বহিষ্কার করিয়াছিল এবং সে ছিল দুই জনের দ্বিতীয় জন যখন তারা উভয় গুহার মধ্যে ছিল সে তখন তাহার সঙ্গীকে বলিয়াছিল বিষণ্ন হইও না আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন অতঃপর আল্লাহ তাহার উপর তাহার প্রশান্তি বর্ষণ করেন এবং তাহাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যাহা তোমরা দেখো নাই এবং তিনি কাফিরদের কথা হেয় করেন আল্লাহর কথাই সর্বোপরি এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون অভিযানে বাহির হইয়া পড়ো হালকা অবস্থায় হোক অথবা ভারী অবস্থায় এবং সংগ্রাম করো আল্লাহর পথে তোমাদের সম্পদ ও জীবন দ্বারা উহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানিতে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 অব্যাহতি পাইবার প্রার্থনা তোমার নিকট করে না আল্লাহ মুত্তাকিদের সম্বন্ধে সবিশেষ অবহিত إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم وارتابت قلوبهم فهم في ريبهم يترددون তোমার নিকট অব্যাহতি প্রার্থনা করে কেবল উহারাই যাহারা আল্লাহ ও শেষ দিবসে ইমান আনে না এবং যাহাদের চিত্ত সংশয়যুক্ত উহারা তো আপন সংশয় দ্বিধাগ্রস্ত ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين উহারা বাহির হইতে চাইলে উহারা নিশ্চয়ই ইহার জন্য প্রস্তুতির ব্যবস্থা করিত কিন্তু উহাদের অভিযাত্রা আল্লাহর মনোপুত ছিল না সুতরাং তিনি উহাদেরকে বিরত রাখেন এবং উহাদেরকে বলা হয় যাহারা বসিয়া আছে তাহাদের সঙ্গে বসিয়া থাকো لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله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 সম্প্রদায় যারা ভয় করিয়া থাকে لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون উহারা কোনো আশ্রয়স্থল কোন গিরি গুহা অথবা কোন প্রবেশস্থল পাইলে উহার দিকে পলায়ন করিবে ক্ষিপ্র গতিতে ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون উহাদের মধ্যে এমন লোক আছে যে সাদাকা বন্টন সম্পর্কে তোমাকে দোষারোপ করে অতঃপর ইহার কিছু উহাদেরকে দেওয়া হইলে উহারা পরিতুষ্ট হয় আর ইহার কিছু উহাদেরকে না দেওয়া হইলে তৎক্ষণাৎ উহারা বিক্ষুব্ধ হয় ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون ভালো হইত যদি উহারা আল্লাহ ও তাহার রাসুল উহাদেরকে যাহা দিয়াছেন তাহাতে প্রতুষ্ট হইত এবং বলিত আল্লাহ আমাদের জন্য যথেষ্ট অচিরেই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 কৃপায় উহাদেরকে অভাবমুক্ত করিয়াছিলেন বলিয়াই উহারা বিরোধিতা করিয়াছিল উহারা তহবা করিলে উহাদের জন্য ভালো হইবে কিন্তু উহারা মুখ ফিরাইয়া লইলে আল্লাহ দুনিয়ায় ও আখিরাতে উহাদেরকে মর্মন্তুর শাস্তি দিবেন পৃথিবীতে উহাদের কোনো অভিভাবক নাই এবং কোনো সাহায্যকারীও নাই উহাদের মধ্যে কেহ কেহ আল্লাহর নিকট অঙ্গীকার করিয়াছিল আল্লাহ নিজ কৃপায় আমাদেরকে দান করিলে আমরা নিশ্চয়ই সাদাকা দিব এবং অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হইব অতঃপর যখন তিনি নিজ কৃপায় উহাদেরকে দান করিলেন তখন উহারা এ বিষয়ে কার্পণ্য করিল এবং বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া মুখ ফিরাইল পরিণামে তিনি উহাদের অন্তরে কপটতা স্থিত করিলেন আল্লাহর সঙ্গে উহাদের সাক্ষাৎ দিবস পর্যন্ত কারণ উহারা আল্লাহর নিকট যে অঙ্গীকার করিয়াছিল উহা ভঙ্গ করিয়াছিল কারণ উহারা ছিল মিথ্যাচারী ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب উহারা কি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 যুদ্ধ করিবে না তোমরা তো প্রথমবার বসিয়া থাকাই পছন্দ করিয়াছিলে সুতরাং যারা পিছনে থাকে তাহাদের সঙ্গে বসিয়াই থাকো ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون উহাদের মধ্যে কাহারও মৃত্যু হইলে তুমি কখনো উহার জন্য জানাজার সালাত পড়িবে না এবং উহার কবর পার্শ্বে দাঁড়াইবে না উহারা তো আল্লাহ ও তাহার রাসুলকে অস্বীকার করিয়াছিল এবং পাপাচারী অবস্থায় উহাদের মৃত্যু হইয়াছে ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون সুতরাং উহাদের সম্পদ ও সন্তান সন্ততি তোমাকে যেন বিমুগ্ধ না করে আল্লাহ তো উহার দ্বারাই উহাদেরকে পার্থিব জীবনে শাস্তি দিতে চান উহারা কাফির থাকা অবস্থায় উহাদের আত্মা দেহ ত্যাগ করিবে وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين আল্লাহর উপর ইমান আনো এবং রাসুলের সঙ্গী হইয়া জিহাদ করো এই মর্মে যখন কোন সুরা অবতীর্ণ হয় তখন উহাদের মধ্যে যাহাদের শক্তি সামর্থ্য আছে তারা তোমার নিকট অব্যাহতি চায় এবং বলে আমাদেরকে রেহাই দাও যারা বসিয়া থাকে আমরা তাহাদের সঙ্গেই থাকিব উহারা অন্তপুরবাসিনীদের সঙ্গে অবস্থান করাই পছন্দ করিয়াছে এবং উহাদের অন্তর মোহর করা হইয়াছে ফলে উহারা বুঝিতে পারে না لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون কিন্তু রাসূল এবং যাহারা তাহার সঙ্গে ঈমান আনিয়াছিল তাহারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিয়াছে উহাদের জন্যই কল্যাণ আছে এবং উহারাই সফল কাম أعد الله لهم جنات تجري من تحتها الأنهار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 করিবে উহারা অপবিত্র এবং উহাদের কৃতকর্মের ফলস্বরূপ জাহান্নাম উহাদের আবাসস্থল يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين উহারা তোমাদের নিকট শপথ করিবে যাহাতে তোমরা উহাদের প্রতি তুষ্ট হও তোমরা উহাদের প্রতি তুষ্ট হইল আল্লাহ তো সত্যত্যাগী সম্প্রদায়ের প্রতি তুষ্ট হইবেন না الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم কুফরি ও কপটতায় মরুবাসীরা কঠোরতর এবং আল্লাহ তাহার রাসুলের প্রতি যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার সীমারেখা সম্পর্কে অজ্ঞ থাকার যোগ্যতা ইহাদের অধিক আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم মরুবাসীদের কেহ কেউ যাহা তাহারা আল্লাহর পথে ব্যয় করে তাহা অর্থদণ্ড বলিয়া গণ্য করে এবং তোমাদের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 আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم উহাদের সম্পদ হইতে সাদাকা গ্রহণ করিবে ইহার দ্বারা তুমি উহাদেরকে পবিত্র করিবে এবং পরিশোধিত করিবে তুমি উহাদেরকে দুয়া করিবে তোমার দুয়া তো উহাদের জন্য চিত্ত স্বস্তিকর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم উহারা কি জানে না যে আল্লাহ তো তাহার বান্দাদের তওবা কবুল করেন এবং সাদাকা গ্রহণ করেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون এবং বল তোমরা কর্ম করিতে থাকো আল্লাহ তো তোমাদের কার্যকলাপ লক্ষ্য করিবেন এবং তাহার রাসূল ও মুমিনগণ করিবে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 وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم ইব্রাহিম তাহার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করিয়াছিল তাহাকে ইহার প্রতিশ্রুতি দিয়াছিল বলিয়া অতঃপর যখন ইহা তাহার নিকট সুস্পষ্ট হইল যে সে আল্লাহর শত্রু তখন ইব্রাহিম উহার সম্পর্ক ছিন্ন করিল ইব্রাহিম তো কোমল হৃদয় ও সহনশীল وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم আল্লাহ এমন নন যে তিনি কোন সম্প্রদায়কে পথ প্রদর্শন করিবার পর উহাদেরকে বিভ্রান্ত করিবেন উহাদেরকে কি বিষয়ে তাকুয়া অবলম্বন করিতে হইবে ইহা সুস্পষ্টরূপে ব্যক্ত না করা পর্যন্ত নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত আকাশ মন্ডলীয় পৃথিবীর সার্বভৌম ক্ষমতা আল্লাহরই তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু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 أجر المحسنين মদিনাবাসী ও উহাদের পার্শ্ববর্তী মরুবাসীদের জন্য সঙ্গত নয় আল্লাহ রাসুলের সহগামী না হইয়া পিছনে রইয়া যাওয়া এবং তাহার জীবন অপেক্ষা তাহাদের নিজেদের জীবনকে প্রিয় জ্ঞান করা কারণ আল্লাহর পথে উহাদের তৃষ্ণা ক্লান্তি এবং ক্ষুদায় ক্লিষ্ট হওয়া এবং কাফিরদের ক্রোধ উদ্রেক করে এমন পদক্ষেপ গ্রহণ করা এবং শত্রুদের নিকট হইতে কিছু প্রাপ্ত হওয়া উহাদের সৎকর্মরূপে গণ্য হয় নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের শ্রমফল নষ্ট করেন না ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون এবং উহারা ক্ষুদ্র অথবা বৃহৎ যাহাই ব্যয় করে এবং যে কোনো প্রান্তরেই অতিক্রম করে তাহা উহাদের অনুকূলে লিপিবদ্ধ হয় যাহাতে উহারা যাহা করে আল্লাহ তাহা অপেক্ষা উৎকৃষ্টতর পুরস্কার উহাদেরকে দিতে পারেন وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বাইর হওয়া সঙ্গত নয় উহাদের প্রত্যেক দলের একাংশ বহির্গত হয় না কেন যাহাতে তাহারা দিন সম্বন্ধে জ্ঞান অনুশীলন করিতে পারে এবং উহাদের সম্প্রদায়কে সতর্ক করিতে পারে যখন তাহারা তাহাদের নিকট ফিরিয়া আসিবে যাহাতে তাহারা সতর্ক হয় يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين হে মুমিনগণ কাফিরদের মধ্যে যাহারা তোমাদের নিকটবর্তী তাহাদের সঙ্গে যুদ্ধ করো এবং উহারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখিতে পায় জানিয়া রাখো আল্লাহ তো মুত্তাকিদি সঙ্গে আছেন وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون যখনই কোন সূরা অবতীর্ণ হয় তখন উহাদের কেহ কেহ বলে ইহা তোমাদের মধ্যে কাহার ইমান বৃদ্ধি করিল যাহারা মুমিন ইহা তাহাদেরই ইমান বৃদ্ধি করে এবং তাহারাই আনন্দিত হয় এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে ইহা তাহাদের কলুষের সঙ্গে আরো কলুষ যুক্ত করে এবং উহাদের মৃত্যু ঘটে কাফির অবস্থায় يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ثم لا يتوبون ولا هم يذكرون উহারা কি দেখে না যে উহাদেরকে প্রতি বৎসর একবার বা দুইবার বিপর্যস্ত করা হয় ইহার পরও উহারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون এবং যখনই কোনো সুরে অবতীর্ণ হয় তখন উহারা একে অপরের দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করে তোমাদেরকে কেহ লক্ষ্য করিতেছে কি অতঃপর উহারা সরিয়া পড়ে আল্লাহ উহাদের হৃদয়কে সত্য বিমুখ করিয়াছেন কারণ উহারা এমন এক সম্প্রদায় যাহাদের বোধশক্তি নাই لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم অবশ্যই তোমাদের মধ্য হইতেই তোমাদের নিকট এক রাসুল আসিয়াছে তোমাদেরকে যাহা বিপন্ন করে উহা তাহার জন্য কষ্টদায়ক সে তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি সে দয়াদ্র ও পরম দয়ালু فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে তুমি বলিও আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই আমি তাহারই উপর নির্ভর করি এবং তিনি মহা আর্শের অধিপতি